حضرات مربیان کرام অধিকার মুসল্লিয়ান আজম আল্লাহ সুবহানাহ ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের হিসেবে আজকে আশুরার দিন আশুরা আরবি শব্দ যার অর্থ হচ্ছে দশম তারিখ মহরম মাসের দশ তারিখকে আরবিতে আশুরা বলা হয় আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন মদিনাতে আশেপাশে অনেক বড় বড় এহুদি আলেম ছিল এহুদি সম্প্রদায়ের লোক ছিল তাদেরকে দেখলেন যে আশুরার দিনে তারা রোজা রাখে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কেন এই দিনে রোজা রাখছ তারা বলল এই দিনে আল্লাহ রাব্বুল আলমিন মৌসা আলহ সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন এই জন্য মুসা আলহ সালাম আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য রোজা রেখেছিলেন আমরা মুসা আলহ সালামের অনুসরণ করতে গিয়ে রোজা পালন করছি রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বললেন মুসা আলাইহালামের অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বরং আমরাই অধিকার রাখি বেশি এ বলে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম রোজা রাখতে সাহাবাহিক রামদেরকে নির্দেশ দিলেন নিজেও রাখতেন কিন্তু যেহেতু ইহুদিরা একদিন রোজা রাখত রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সেজন্য ওদের বিরোধিতা করতে গিয়ে একদিন আগে বা পরে দুই দিন রাখার জন্য আদেশ করেছেন বোখারি মুসলিম সহ হাদিসের প্রায় কেতাবই আশুরার রোজার আলোচনা রয়েছে এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত কোন কোন রেওয়ায়ত থেকে বোঝা যায় আশুরার রোজাই ফরজ ছিল রমজানের রোজা ফরজ হয়ে যাওয়ার পরে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেও আদেশ করেন নাই নিষেধও করেন নাই কিন্তু নফল রোজার মধ্যে যত রোজা রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলাতের রোজা হচ্ছে আশুরার রোজা আমাদের দেশে ইরাক ইরান পাকিস্তান বাংলাদেশ সহ এই অঞ্চলে যখন আশুরার সময় ঘনিয়ে আসে তখন মনে করা হয় যে আশুরার দিনটা শুধুমাত্র একটা বিশেষ ঘটনাকে ইসলামের ইতিহাসের এক কলঙ্কজনক ঘটনাকে কেন্দ্র করে এই আশুরা প্রসিদ্ধি লাভ করেছে মূলত বিষয়টা তা নয় অনেকে এজন্য প্রশ্ন করে যে ইমাম হোসাইন তো শহীদ হলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুরও অনেক বছর পরে তো আশুরার ফজিলত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আগে কিভাবে বলে গেলেন তার মানে এই লোকদের ধারণা হচ্ছে এই যে আশুরার যত ফজিলাত যত মর্যাদা এ সবগুলো হচ্ছে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর শাহাদতকে কেন্দ্র করে এই অজ্ঞতার কারণেই আশুরার দিনের ফজিলাতের পরিবর্তে যেভাবে শয়তান সব জায়গায় মুসলিম জাতিকে যেখানেই কোনো আবাদত রয়েছে যেখানেই সহি কোনো ফজিলত রয়েছে সেখান থেকে ধ্বংস করার জন্য সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন বেদাত তৈরি করে দিয়েছে আশুরাও সেই চক্রান্তের হাত থেকে রক্ষা পায় নাই আশুরা এলেই দেখা যায় এমাম বাড়া রাস্তায় কতগুলো লোক যারা চেহারা দেখলে বোঝা যায় হয়তো চিন্তাই করে মদ পান করে এরকম কিছু ছেলে পেলে কতগুলো রশি জড়ি জড়িয়ে এরপরে রাস্তায় বুক চাপড়ায় অথবা কতগুলো কেরোসিন মুখে নিয়ে তারপরে আগুন ছুড়ে এভাবে শয়তানের যত রকম চক্রান্ত আছে এই সব চক্রান্তগুলোকে বাস্তবায়ন করার জন্য ওরা রাস্তায় নেমে পড়ে আর যারা ধর্ম সম্পর্কে অজ্ঞ তারা মনে করে এইগুলো পালন করার নামই হচ্ছে ধর্ম এক লোক মস্তিদে গেছিল তো মোটা মানুষ শ্বশুর সামনে মোটা পিছনে জামাই তো নামাজে সেজদা করে যখন উঠছে তো কাপড় তো ফাঁকার মধ্যে চিপে গেছে জামাই করলো কি কাপড়টা টান দিয়ে সোজা করে দিল বেডঙ্গা দেখা যায় পরে আবার চিন্তা করলো যে বোধহয় নামাজে কাপড় এরকমই রাখতে হয় আবার সেই আঙ্গুল দিয়ে গুতাই গুতাই তারপর কাপড় ঢুকাই দিচ্ছে ভিতরে নামাজ শেষে শ্বশুর জিজ্ঞেস করলো কিরে এরকম করলা কি জন্য এরকম আপনার কাপড়টা ভিতরে ঢুকে গেছিল দেখতে খারাপ দেখাচ্ছিল তাই সোজা করে দিয়েছিলাম পরে আবার চিন্তা করলাম নামাজে কি এরকমই কাপড় রাখতে হয় কিনা সেই জন্য ঢুকেই দিলাম আমাদের দেশের অবস্থা হচ্ছে এরকম আশুরা আসলে যখন ওই শয়তানগুলো মাঠে নামে তখন লোকেরা মনে করে এইগুলোর নামই বোধ হয় আশুরা পালন করা ওরাও এর সঙ্গে তাল মিলাতে থাকে অর্থ দিয়ে সাহায্য করে ওরা ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখে আশুরা মূলত ইসলামের ইতিহাসে একটা ঐতিহ্যবাহী দিন মর্যাদা সম্পন্ন দিন যেই দিনে আল্লাহ সুবাহান তকভিনী উমুরের বড় বড় সিদ্ধান্তগুলো করেছিলেন আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম যখন সাহবাইক রামদেরকে আশুরা সম্পর্কে আলোচনা করলেন অমর আব্দুল খত্তাব রাদি আল্লাহ তার আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ লাকাদ ফদ্দালান আল্লাহ বি আম আশুরা আশুরার দিবস দিয়ে তাহলে মনে হচ্ছে যে আল্লাহ তালা আমাদেরকে অনেক মর্যাদা সম্পন্ন অনেক ফজিলাত আমাদেরকে দান করেছেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বললেন ফকাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নাম ইয়া অমর হা অমর সত্য কেন এই মর্যাদা خلق الله السماوات والأرض في يوم عاشوراء আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আশুরার দিনে আসমান এবং জমিন সৃষ্টির পরিকল্পনা আসমান এবং জমিন সৃষ্টির সূচনা হয়েছিল আশুরার দিনে وخلق الشمس والقمر في يوم عاشوراء চন্দ্র সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিবসে সৃষ্টি করেছেন আল্লাহর কত বড় নিয়ামত চন্দ্র সূর্য এই সূর্য আছে এখন পুরা দুনিয়া আলোকিত একদিকে আলো পাই কাজকর্ম করি আর একদিকে এই সূর্যের আলো বিভিন্ন ফলের মিষ্টি যোগায় আপনারা দেখবেন ছায়া জায়গার ফলের মিষ্টি হয় না এরকম কালার যোগায় চন্দ্রের আলো তারকার আলো সূর্যের আলো এগুলো প্রত্যেকটাকে একটা খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে এই আলোর যদি বিল দিতে হতো মাস শেষে যেমন কারেন্টের বিল চলে আসে এরকম যদি সূর্যের বিলের জন্য মিকাইলকে পাঠানো হতো যাও মানুষের থেকে সূর্যের বিল নিয়ে আসো কত টাকা বিল দিতে হতো আল্লাহ সুবাহান মানব জাতিকে এই চন্দ্র সূর্যের আলোর মাধ্যমে বিশাল উপকার করেছেন মানুষ বাঁচার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় এই গাছের সবুজ পাতায় যখন রৌদ্রে কিরণ লাগে এক ধরনের রন্ধন ক্রিয়ার মাধ্যমে গ্যাসের তৈরি হয় দেখবেন যে আস্তে আস্তে গাছের পাতাগুলো বুড়ো হয়ে যায় শুকিয়ে যায় এইভাবে আল্লাহ সুবাহান চন্দ্র সূর্য দিয়ে মানুষকে বিশাল উপকার করেছেন এই চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন আশুরার দিনে অন্নজুমাকা মিসলিহি তারকা সমূহকেও আল্লাহ রাব্বুল আলমিন এভাবেই সৃষ্টি করেছেন আশুরার দিনে وخلق العرش والكرسي في يوم عاشوراء আরশ এবং কুরসিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আশুরার দিনে وخلق القلم في يوم عاشوراء লৌহ কলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিবসে সৃষ্টি করেছেন وخلق الجبريل في يوم عاشوراء وملائكة كمثله জিব্রাইল ফেরেশতাকে এবং অন্যান্য সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিবসে সৃষ্টি করেছেন وخلق آدم في يوم عاشوراء وحواء كمثله আদম আলাইহি সালাতামকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিবসে সৃষ্টি করেছেন এবং হাওয়াকেও ঠিক সেই রকম আবার আশুরার দিবসে সৃষ্টি করেছেন ওয়াকালাকাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিবসে সৃষ্টি করেছেন ওয়া আসকানা আদামাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন আশুরার দিবসে وولد إبراهيم عليه السلام في يوم عاشوراء ইব্রাহিম আলাইহ সালাম জন্মগ্রহণ করেছিলেন আশুরার দিবসে ওয়া নাজাহুল্লাহ আশুরা এবং নমরুদের আগুনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশুরার দিবসে নাজাত দান করেছিলেন ওয়াহাদাহুল্লাহ ফিয়াউমে আশুরা এবং তার জাতি যখন মূর্তি বুঝায় লিপ্ত ছিল তিনি আকাশের দিকে নজর করে চাঁদের দিকে তাকালেন মনে করলেন হাজা রব্বি এটা আমার রব যখন দেখলেন চন্দ্র ডুবে যাচ্ছে এটা আমার রব হতে পারে না দিনের বেলায় আবার সূর্যের দিকে তাকালেন বললেন হাদা রব্বি হাদা আকবার এটা বড় এটা আমার রব আবার যখন সূর্য ডুবে গেল তিনি বুঝতে পারলেন যে এই যেই জিনিসগুলো ডুবে যায় যেগুলোর ক্ষয় হয় যার পরিবর্তন হয় সে আমার রব হতে পারে না আমার রব যদি আমাকে হেদায়েত না দান করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব হেদায়েত পাব না হেদায়েত দর মালিককে না কোন পীর বুজুর্গ আমি সব সময় বলে থাকি আল্লাহর নবী সারা জীবন তার চাচাকে হেদায়েতের জন্য চেষ্টা করলেন দোয়া করলেন এমনকি মৃত্যুর পরেও চেষ্টা চালিয়ে গেলেন আর বললেন আমি ততক্ষণ পর্যন্ত আমার চাচার জন্য দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে স্পষ্টভাবে নিষেধ না করা হবে দোয়া করতে লাগলেন কে দোয়া করছেন রসুল্লাহ সাল আলিয়াল্লাম কার জন্য নিজের আপন চাচা হজরত আলী রাজি আল্লাহ আনহুর বাবা আবু তালেবের জন্য দোয়া করতে লাগলেন আল্লাহ রাব্বুল আলমীর সঙ্গে সঙ্গে আসমানের থেকে ওহি নাজেল করলেন সুরায় কসাসের আয়াত নাজেল হয়ে গেল ইন্নাকালা তাহদিমান আহবাবতা হে নবী আপনি যাকে পছন্দ করবেন আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়ত আপনি দিবেন সেই ক্ষমতা আপনার নেই ইন্নাকালা তাহদিমান আহবাবতা তুমি যাকে ইচ্ছে করবে যাকে ভালোবাসবে যাকে পছন্দ করবে তাকে হেদায়ত দিবে সেই ক্ষমতা তোমাকে আমি দান করি নাই বরং আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দান করেন হেদায়ত দেওয়ার মালিককে না কোনো পীর না কোনো বুজুর্গ না কোনো অলি আল্লাহ না কোনো ল্যাংটা ফকির না কোনো খাজা বাবা না কোনো গাজা বাবা দুনিয়ার কোন ব্যক্তির ক্ষমতা নেই তোমাকে হেদায়ত দান করার মতো কারো অধিকার নেই হেদায়ত দেওয়ার মালিককে ইব্রাহিম আলাইহিসালাম লাস্টে গিয়ে দোয়া করে আল্লাহর কাছে রব্বি আমার রব যদি আমাকে হেদায়ত দান না করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব ইব্রাহিম হেদায়ত চেয়েছেন কার কাছে ওয়াহাদাহুল্লাহু ফি ইয়াউমি আশুরা ইব্রাহিম আলাইহি সালাম যখন আল্লাহর কাছে হেদায়েতের জন্য আবেদন করলেন ও মুসলমান হেদায়েতের জন্য দোয়া করতে হবে আবেদন করতে হবে চেষ্টা করতে হবে তারপরে আল্লাহ হেদায়েত দিবেন আর যদি নিজে চেষ্টা না করো হেদায়েত তোমার ভাগ্যে নেই আবু তালেব অর্থ কি আমরা তালেব এলিম বলি না এই তালেব এলিমদের বাপ আবু তালেব মানে তালেবের বাপ আর তালেব মানে হচ্ছে যে তলব করে অনুসন্ধান করে নাম তো আবু তালেব ছিল ভিতরে তলব ছিল না তলব মানে অনুসন্ধান করা তালাশ করা আবু তালেবের ভিতরে তলব ছিল না এজন্য আল্লাহ রাব্বুল আলমিন তাকে হেদায়ত দান করেন নাই আর বেলাল হাফসি সালমান ফারসি সোহেব রুমি দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সে হেদায়ত লাভ করলো কারণ তাদের মধ্যে তলব ছিল কি ছিল এব্রাহিম হিসালাম যখন আল্লাহর কাছে হেদায়তের তলব করলেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে হেদায়ত দান করলেন যেই দিন তাকে হেদায়ত দান করা হয়েছিল সেই দিনটাও ছিল আশুরার দিন আল্লাহ রাব্বুল আলমিন ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন আশুরার দিনে অরফা ঈসা ফিয়মে আশুরা ঈসা আলাইহি সালাতামকে দুশ্মনদের চক্রান্ত থেকে বাঁচানোর জন্য আসমানে তুলে নিয়েছেন আশুরার দিবসে ওয়ারাফা আল্লাহ ইদ্রিস ফিয়মে আশুরা ইদ্রিস আলাইহি সালাতামকেও আল্লাহ রাব্বুল আলমিন আসমানে তুলে নিয়েছিলেন আশুরার দিবসে অবলিদা ইসাবনে আশুরা জন্মগ্রহণ করেছিলেন আশুরার দিবসে আদম আলাইহি সালাতু ওয়াসসালামের তওবা কবুল হয়েছিল আশুরার দিবসে ওয়া গাফারা জামবাহু ফি ইয়াউমি আশুরা তার গুনাহ ক্ষমা করা হয়েছিল আশুরার দিবসে সালামের সবাই যে প্লাবন হয়েছিল দুশ্মনদেরকে ধ্বংস করার জন্য যে গজব এসেছিল তুফান এসেছিল সেই সময় নুহ আলাইহ সালামের নৌকাকে আল্লাহ তালা নাজাদ দিয়েছিলেন ওই প্লাবন শেষে যদি পাহাড়ে নৌকা যে অবতরণ করেছিল তাও ছিল আসুরার দিবসে وأخرج يوسف من السجن في يوم عاشوراء ইউসুফ আলাইহ সালাতামকে জেলখানার থেকে মুক্তি দেওয়া হয়েছিল আশুরার দিবসে ওয়াতাবাল্লাহু আলা কওমি ইউনুস ফি ইয়াউমি আশুরা ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা যে ক্ষমা করে দিয়েছিলেন তাদের তওবা কবুল করেছিলেন তাও ছিল আশুরার দিবসে ওয়া উতিয়া সুলাইমানু আল মুলকা ইয়াউমি আশুরা সুলাইমান আলহ সালাতামকে আল্লাহ সুবহান যে গোটা দুনিয়ার ক্ষমতা দান করেছিলেন যেদিন ক্ষমতা দিয়েছিলেন সেই দিনটাও ছিল আশুরার দিবস কেয়ামতের দিবস সংঘটিত হবে আশুরার দিবসে ওয়াইউরভা এবং আরো বর্ণিত রয়েছে ইন্না আব্বালা মাতারিন ইয়ানজিলু মিনাস সামা ইয়াউমে প্রথম যেদিন পৃথিবীতে বৃষ্টি নাজেল হয়েছিল সেদিনটি ছিল আশুরার দিবস বুঝা গেল আশুরার দিন এটা কি ইমাম হোসাইন রাজি আল্লাহ তার আনহুর শাহাদতকে কেন্দ্র করে প্রসিদ্ধ নাকি অনেক কারণে প্রসিদ্ধ এতগুলো কাজ আল্লাহ সুবাহ সম্পাদন করেছেন আশুরার দিবসে এ কারণে আশুরার দিবসের রোজার গুরুত্ব আছে হ্যাঁ এটা ভিন্ন বিষয় আল্লাহ সুবাহান এই দিবসটাকে আরো ফজিলাতপূর্ণ আরো ইজ্জাতপূর্ণ করেছেন ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে ইমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করে বুক চাপড়ানো আর গাল থাপড়ানো এটা নয় বরং তিনি কেন শাহাদত বরণ করেছিলেন সেটা আজকে যারা এমাম হোসাইনের শাহাদতকে কেন্দ্র করে বুক চাপড়ায় গাল চাপড়ায় বুক ছিঁড়ে ফেরে আল্লাহর হাবিব সাল আলহি ওয়াসাল্লাম এর সাদ করেছেন দরাবাল যেই ব্যক্তি কারো মৃত্যুর কারণে শোক প্রকাশ করতে গিয়ে গাল থাপড়ায় অথবা বুক চাপড়ায় অথবা জামা কাপড় ছিঁড়ে ফেলে আল্লাহর হাবিব সাল্লাম বলছেন ওরা আমার উম্মাতের অন্তর্ভুক্ত নয় ওরা হতে পারে ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে নাস্তিক মোরতাদ ওরা মুসলমান হতে পারে না পরিষ্কার হাদিস লাইসামিন্নামান বরাবাল খুদুত ওয়াসাক্কাল জুয়ুব জাহিলিয়া জাহিলি যুগে যেরকম চিৎকার মারত একজন মরে গেলে তারা ওয়া ওয়া করত বুক চাপড়াত কান্নাকাটি করার জন্য ভাড়াটে লোক নিয়ে আসতো দলে দলে লোক পাওয়া যেত আগে নৌহা বলতো ওটাকে আরবিতে কান্নাকাটির জন্য একদল লোক ছিল ভাড়াটিয়া এরা এসে কান্নাকাটি করত বুক চাপড়াত আল্লাহর রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম এই জাহিলি সমাজের চিৎকার মারা বুক চাপড়ানো গাল থাপড়ানো এগুলোকে কঠোরভাবে প্রতিবাদ করেছেন বলেছেন লাইসামিন্না ওরা আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত নয় বোঝা গেল আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লাম যেই জিনিসটাকে কঠোরভাবে নিষেধ করেছেন যেটার সম্পর্কে বলেছেন এই কাজ যারা করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সেই কাজ যদি কোনো উম্মত আল্লাহর নবীর পরিবারের জন্য করে অথবা নবীর বংশের জন্য করে সে ব্যক্তি আল্লাহর নবীর উম্মত হতে পারে না শয়তানের উম্মত হতে পারে এগুলো শয়তানের উম্মত আর এই কারণে আজকে যেটা করা হচ্ছে সেটা হলো এই শিয়া মতবাদের মধ্যে গোটা জাতিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সুকৌশলে আমি গত জুমাতেও আলোচনা করেছিলাম এমাম হোসাইন রাজি আল্লাহ কেন কারবালায় আগমন করেছিলেন কারণ হচ্ছে এই হজরত আলী রাজি আমির মহাবিয়া রাজি আল্লাহ তালানহুর মৃত্যুর পরে খলিফা কে হবে মূলত ইয়াজিদকে খলিফা নির্বাচন করেছিলেন আমিরে মহাবিয়া রাজি আল্লাহ তালানহু নিজেই এটা ভিন্ন বিষয় উনি যখন দেখলেন যে তার মৃত্যুর পরে খেলাফত ব্যবস্থা নিয়ে গণ্ডগোল হতে পারে তিনি লোকদেরকে পরামর্শ চাইলেন পরামর্শ চাওয়ার পরে রাজ দরবারের আশপাশে চামচারা থাকে বেশি তারা বেশিরভাগ পরামর্শ দিল ইয়াজিদের পক্ষে আর বাস্তবে ইয়াজিদের অনেকগুলো গুণও ছিল যুদ্ধ পরিচালনা করার মতো গুণ তার ছিল অনেক যুদ্ধের কমান্ডার ছিল রাজ পরিবারে লালিত পালিত এসব কারণে এছাড়া তার যে সমস্ত দোষগুলো পরে প্রকাশ পেয়েছে এইগুলো আগে এতটা প্রকাশ পায়ও নাই যাই হোক এসব বিবেচনায় হোক তারপরেও যদি আমির মহাবিয়া রাজি আল্লাহ ভুল করে থাকেন সেটা ভিন্ন বিষয় ইস্তেহাদি বলতে পারে এটা এই জন্য ওনাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই ইয়াজিদ যখন খলিফা নির্বাচিত হলো মদিনার অনেক বড় বড় সাহাবা একরাম এজিদের আনুগত্য বায়াত দেন নাই ওই বায়াত তো আছে আমি বলি প্রায় যে বায়াত ইসলামের গুরুত্বপূর্ণ অধ্যায় মুসলিমদের একজন খলিফা থাকবে সেই খলিফার হাতে আনুগত্যের বায়াত দিতে হবে এটার নাম বায়াত এটা আমি প্রায় সময় বলে থাকি বায়াত আল্লাহর রসুল নিয়েছেন বায়াত খোলাফায় রাশেদা নিয়েছেন বায়াত নিয়েছেন মুসলিম শাসকেরা বায়াত কোরআনে আছে বায়াত হাদিসে আছে মোটি অস্বীকার করছি না তবে বায়াতটা নেওয়ার অধিকার কার নবী রসুল অথবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনিন ইমামুল মুসলিমিনের ব্যক্তিগতভাবে বায়াত নেওয়ার অধিকার কারণে আপনি একটা হাদিস তালাশ করেন আল্লাহর নবীর জীবদ্দশায় বায়াত নিয়েছেন আল্লাহ রসুল ব্যক্তিগতভাবে নিয়েছেন গুনাহের থেকে যাতে না করে সে বায়াত নিয়েছেন শিরিক করো না জেনা করবে না বায়াত করো কোন কাজে পাঠাবার জন্য বায়াত নিয়েছেন সামগ্রিক বায়াত ব্যক্তিগত বায়াত বিভিন্ন বায়াত নিতে পারবে নিবে কে খালিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনিন তার বায়াত তার অধিকার আছে আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিদের থেকে একাধিকবার বয়াত নিয়েছেন এমনকি মদিনায় যখন ওসমানকে হত্যার খবর হয়ে গেল ওই হোদাই বিয়ার ঘটনা আল্লাহর নবী ওমরা করতে আসলে ওরা বন্ধ আটকে দিল আল্লাহর নবী ওসমানকে পাঠালেন মক্কার লোকদেরকে বুঝাও আমরা ওমরা করতে এসেছি যুদ্ধ করতে না ওরা ওসমানকে কৌশলে বন্দি করে খবর ছড়িয়ে দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের সামরিক শক্তি পরীক্ষা করা জজবা পরীক্ষা করা যদি মুসলিমরা দুর্বল হয় তাহলে এখানেই শেষ করে দেবে এদেরকে এই চক্রান্ত করে যখন তারা আল্লাহর নবীর শিবিরে আল্লাহর নবীর শিবিরে খবর পৌঁছে দিল ওসমানকে হত্যা করা হয়েছে তখন আল্লাহর নবী বসে থাকেন নাই তাবুর থেকে বের হয়ে গেলেন জোরে চিৎকার মেরে ডাক দিলেন ইয়া সাদারা সাহাবায় গ্রাম বিভিন্ন গাছের তলে শুয়েছিল ডাক দিলেন ইয়া সাদারা ওহে গাছের নিচে অবস্থানকারী লোকেরা চলে আসো আমার কাছে খবর পৌঁছানো হয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে আসো আমার হাতে হাত দিয়ে বায়াত করো যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করব নতুবা সকলে শহীদ হব এর আগ পর্যন্ত একটা প্রাণী মদিনায় ফিরে যাবার কেকেরা দিয়েছ আল্লাহর নবীর আহ্বানে সাড়া দিয়ে সাহাবাহাম দলে দলে এসে বায়াত করলেন এই বায়াত পাওয়া গেল বায়াত নিচ্ছেন কে কাদের থেকে বায়াত নিচ্ছেন বোঝা গেল বায়াত একাধিকবার নেওয়া যাবে ব্যক্তিগতভাবে নেওয়া যাবে সামগ্রিকভাবে নেওয়া যাবে ইসলাহের জন্য নেওয়া যাবে কিন্তু নেওয়ার অধিকার কোনো খাজা বাবার না কোনো পীর বাবার না নেওয়ার অধিকার কার এই জিনিসটা বুঝতে হবে বায়াত হয়ে গেল আসলে কি ওসমানকে হত্যা করা হয়েছিল বোঝা গেল যে ভাইয়েরা নবীর আশেকের পরিচয় দিতে গেলে নবী গায়েব জানে আলিমুল গাইব এটা মিথ্যা কথা আল্লাহ তালা জানাইলে জানেন নতুবা জানেন না আল্লাহ তালা জানান নাই ওসমানকে হত্যা করা হয়েছে কিনা জানানো হয় নাই আল্লাহ নবী জানেন নাই বয়াত হয়ে গেল এরপরে এই বয়াতের উপরে আল্লাহ তালা মোহর লাগালেন সিল মারলেন কবুল করলেন কোরআনের আয়াত নাজির হয়ে গেল লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছিল গাছের নিচে বসে আল্লাহ তাআলা সে বায়াতকে কবুল করেছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের হাতের উপরে আল্লাহর স্বয়ং হাত রয়েছিল বায়াত কোরআনে আছে তবে বায়াতটা কে নিচ্ছেন আজকে হাজার হাজার বয়াত আমার দেশে হচ্ছে পীর মুরিদির বয়াত আমি জিজ্ঞেস করতে চাই যেই আয়াত পরে তুমি বয়াত নিচ্ছ আজকে সেরকম হাজার ওসমান কাফেরদের জেলখানায় বন্দী রয়েছে হাজার ওসমানকে হত্যা করা হচ্ছে হাজার ওসমান উপরে নির্যাতন চালানো হচ্ছে মুসলিমদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করেছে মুসলিমের কোরআনের গায়ে কুরুষেকে দিয়েছে কোরআন শরীফকে পায়খানা ছুড়ে মেরেছে কোরআনকে পদদলিত করেছে মা বোনদের বুক চিরে বাচ্চা বের করেছে মা বোনদেরকে পরাক্রম ধর্ষণ করেছে তাদের জন্য বয়াত কোথায় বায়াতকে চুরি করেছে বায়াতকে ছিনতাই করেছে যাতে মুসলিম উম্মা জীবনে এক হতে না পারে মুসলিমদের খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য এহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে খেলাফত ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায়ের থেকে মুসলিমদের জাতীয় পর্যায়ের থেকে চিন্তাই করে ব্যক্তি পর্যায়ে ঢুকিয়ে দিয়ে পীর মুরিদির বায়াতকে চালু করে দিয়েছে বায়াত ইয়াজিদ বায়াত নেওয়া শুরু করলো বোঝা গেল ইয়াজিদের বায়াত নেওয়ার সুযোগ নেই ইয়াজিদ বায়াত শুরু করলো মদিনার অনেক বড় বড় সাহাবা একরাম তাকে বায়াত দেন নাই আবদুল্লাহ বিন জুবাইর আবদুল্লাহ বিন অমর আব্দুর রহমান বিন আবু বকর এরকম আব্দুল আবনে আব্বাস এরকম বড় বড় অনেক সাহাবাই কেরাম প্রথম দিকে বায়াত দেয় যদিও পরে অনেকেই বায়াত দিয়েছেন যখন জোর করে বায়াত আদায় করার পালা আসলো আবদুল্লাহ বিন জুবাইর রাজি আল্লাহ তালা আনহু মদিনা ত্যাগ করে মক্কায় আশ্রয় নিলেন খানায় কাবায় ইতিহাস অনেক লম্বা আমি তা বলতে গেলে প্রায় একদিন লাগবে আবদুল্লাহ ইবনে জুবাইরকে মক্কার খানায় কাবার সামনে হত্যা করা হলো ইমাম হোসাইন রাদি আল্লাহ আনহু তিনি মদিনার থেকে কোথায় যাবেন কুফায় তার আব্বার খেলাফত শাসন ব্যবস্থার স্থান ছিল সেইখানের লোক বারবার চিঠি লিখতে লাগলো আপনি এখানে চলে আসুন পত্র রাখল উনি বিষয়টাকে যাচাই করার জন্য ওনারই চাস্ত ভাই মুসলিম আকিলকে ওখানে পাঠালেন কুফার লোকদের অবস্থাটা যাচাই করো মুসলিম এমনি আকিল যখন কুফায় গেলেন লোকেরা তাকে শত হাজার হাজার লোক তাকে ইস্তেকবাল করল একদিনে সাড়ে বারো হাজার লোক ইমাম হোসাইনের পক্ষে তার হাতে বায়াত দিল এ বায়াত ইমাম হোসাইনের পক্ষে খেলাফতের বায়াত আমরা আপনাকে ঘরিবা মানছি এমাম হোসাইনকে মুসলিমরা আকিল খবর পৌঁছে দিল আপনি চলে আসুন এখানের পরিস্থিতি সবগুলো আপনার অনুকূলে আপনার পক্ষে চিঠি লেখলো কারা কুফার লোকেরা এই লোকগুলো কারা এমাম হোসাইনকে যারা ভালোবাসে তারা আলী রাজি আল্লাহ তালানুকে যারা ভালোবাসতে ছিল তারা খুব খেয়াল করবেন এরপরে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালু সব পরিবারে নবীর পুরা পরিবারকে সহ রওনা হওয়ার ইচ্ছে করলেন আবদুল্লাহ আব্বাস সহ বড় বড় সাহাবায় কেরাম তাকে বারণ করতে লাগলেন সর্বশেষ তারা বলেন আপনি যদি চলে যান একা চলে যান এই মেয়ে লোকদেরকে শিশুদেরকে আপনি নিয়ে যাবেন না কুফার লোকেরা গাদ্দার ওরা আপনার বাবার সঙ্গে গাদ্দারি করেছে আপনার সঙ্গেও গাদ্দারি করবে খবরদার আপনি ওদেরকে নিয়ে যাবেন না এমাম হোসাইন রাদি আল্লাহ তারা আনহু যেহেতু মুসলিম আকিদের থেকে খবর পেয়েছেন সেখানে সব লোক তার পক্ষে রওনা হয়ে চলে আসলেন ইয়াজিদের সিংহাসনে যখন খবর পৌঁছে গেল যে কুফার লোকেরা ইমাম হোসাইনকে খলিফা মেনে তার চাস্ত ভাই মুসলিম আকিলের হাতে বায়াত দিয়েছে ইমাম হোসেনের পক্ষে তখন ইয়াজিদ কুফার গভর্নর ছিল নোমার ইবনে বশির রাজি আল্লাহ তালা বিশিষ্ট সাহাবি তাকে বরখাস্ত করে সেখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়োগ দেওয়া হল এবং বলল যে এই মুসলিম আকিলের হাতে যারা বয়াত দিয়েছে এদেরকে কঠোরভাবে দমন করবে কুফার লোকেরা জানতে ইমাম হোসাইন পথে আছেন আসতেছেন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ওরা চিনে না ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন সেনাবাহিনী সহ শান শৌকতে ঘোড়ায় চড়ে কুফার রাজপ্রাসাদে প্রবেশ করতে আরম্ভ করল লোকেরা তাকে আহলান সাহালান মারহাবান ইয়া হোসাইন জিন্দাবাদ স্লোগান দিতে লাগলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ সবার অবস্থা পর্যবেক্ষণ করল সিংহাসনে পৌঁছে তারপরে খবর দিল যে সবাইকে একটা ঘোষণা শুনিয়ে দাও হয়তো ইয়াজিদের খেলাফত মেনে নিবে নতুবা তাদের বিরুদ্ধে এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে এক মুহূর্ত পূর্বে যারা হোসাইনের নামে স্লোগান দিল এই লোকগুলোর চেহারা পাল্টে গেল এখন সবগুলো ইয়াজিদের পক্ষে চলে গেল বায়াত দিতে শুরু করলো যেই মুসলিম আকিলের হাতে সাড়ে বারো হাজার লোক একদিনে বয়াত দিয়েছিল সেই মুসলিম আকিল এখন পালাবার জায়গা নেই কোন রকম একটা লোকের ঘরে গিয়ে আশ্রয় নিলেন সেখানেও যখন এজিদের বাহিনী চলে গেল মহিলা অনেক চেষ্টা করেছিল তাকে বাঁচাবার জন্য কিন্তু কাজ হয় নাই তাকে রক্ষা করা যায় নাই একদিকে সাথী সঙ্গী হারা মা মামুলি অস্ত্র হাতে ক্লান্ত ক্ষুধার্ত পিপাসায় কাতর একা এক বিদেশি মুসাফির অন্যদিকে বিভিন্ন অস্ত্র শস্ত্রে সুসজ্জিত স্থানীয় বেনিয়াদের এক বিরাট বাহিনী একদিকে মরলে শহীদ বাঁচলে গাজী এই চেতনায় উদ্বেলিত এক আহত চিতাবাগ অন্যদিকে ক্ষমতালিপসু খুন পিয়াসীদের পদলেহী একদল দ্রুত শ্রীগাল একদিকে এক ক্লান্ত মুসলিম সেই মুসলিম সেখানে বসে আছে মুসলিম আকিল মহিলাকে অনুরোধ জানালো আমার খুব স্বাদ হয় যুদ্ধ করতে করতে আপনার চোখের সামনে জীবন দিয়ে দেই এভাবে যখন তিনি যুদ্ধ করতে করতে জীবন দিলেন এই মুসলিম আকিদের শাহাদতের খবর ইমাম হোসাইনের কাছে পৌঁছে গেল তখন তিনি পথে তিনি তার পরিবারের লোকদেরকে জানিয়ে দিলেন সঙ্গীদেরকে জানালেন মুসলিম আকিলের বাচ্চারা স্ত্রী ছিল তাদেরকেও জানালেন এরপরেও ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহ সামনের দিকে এগিয়ে চললেন কিছু দূর যাওয়ার পরে একটা জায়গায় তিনি পৌঁছে গেলেন সেখানে ইয়াজিদের লোকেরা তাকে গ্রাও করে ফেলল হোর নামে একটা লোক তার পথ আগলে রাখল তিনি বুঝতে পারলেন যে ইয়াজিদ এর উদ্দেশ্য কোনো ভালো নয় তিনি হোরকে বললেন যে আমার তিনটা প্রস্তাব হয়তো আমাকে যেখান থেকে এসেছি সেখানে ফেরত যেতে দাও অথবা আমাকে সরাসরি ইয়াজিদের সঙ্গে আলোচনায় বসতে দাও অথবা আমাকে মুসলিম সীমানায় পৌঁছে দাও মুসলিমদের সীমানায় পৌঁছে দাও ইয়াজিদির বাহিনীর লোকেরা কোনোটাই পছন্দ করল না ইমাম সামনের দিকে চললেন কারবালা নামক জায়গায় উপস্থিত হলেন দেখলেন সেখানে হাজার হাজার সৈন্য তৈরি রয়েছে তার পথ আলগে দেওয়া হলো। এরপরে আপনার ইতিহাস জানেন যে সেখানে যখন তার খানা পিনা বন্ধ করে দেওয়া হল ইমাম হুসাইনের জন্য ফোরাতের পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হল ওসমান রাজি আল্লাহ আনহুর যে অবস্থা সৃষ্টি করা হয়েছিল ইমাম হোসাইনের জন্য সেই অবস্থারই সৃষ্টি করা হল ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু ওসমানের সেই নির্মম অবস্থা লক্ষ্য করেছিলেন আলী রাদি আল্লাহ হুগি ওসমান ওসমানকে বলেছেন ওসমান তুমি যদি বলো এই মুহূর্তে আমি আমার দুই ছেলেকে নিয়ে ওই মুনাফিক এবং গাদ্দারদের বিরুদ্ধে লড়াই করব যারা তোমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছে ওসমান সেদিন বলেছিলেন যে আলী আমার এখন আর কোনো চিন্তা নেই আমি রোজা অবস্থায় কোরআন তেলাওয়াত করছিলাম কোরআন তেলাওয়াত করতে করতে আমার চোখ বন্ধ হয়ে যায় আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন ওসমান আসো আমার কাছে চলে আসো আজকে তোমার আমার ইফতার এক দস্তরখানে হবে আলী আমি বুঝতে পেরেছি ওরা আমার উপর আক্রমণ করবে আমাকে হামলা করবে এই বলে ওসমান রাজি আল্লাহ তালু কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন আলী চলে গেলেন এবং যখন প্রথম পাড়ার শেষ আয়াত পর্যন্ত পরে শেষ করলেন দুশ্মনরা ওসমানের উপর হামলা করলো খঞ্জর দিয়ে পিছন থেকে আক্রমণ করলো বুক চিরে দর দর করে রক্ত পড়তে আরম্ভ করলো ওসমানের রক্ত যে ওসমান সারা জীবন কোরআন পড়েছেন কোরআন লিখেছেন ওসমানের সামনে কোরআন রেহালে খোলা ছিল ওসমানের বুকের রক্ত সেই কোরআনে গিয়ে লেগেছে ওসমান যখন ঢলে পড়লেন ইতিহাস সাক্ষী ডান দিকে নয় বাম দিকে নয় পিছন দিকে নয় কোরআন যেটা বলছে ওসমান সারা জীবন যেভাবে তুমি আমাকে বুকে আগলেছিলে যেভাবে বুকে জড়িয়েছিলে আসো আমি তোমাকে তোমার এই শাহাদতের মুহূর্তে বুকে জড়িয়ে থাকবো কামতের মুহূর্তে যখন এক একজন শহীদের সাক্ষী হবে তীর কারো সাক্ষী হবে তরবারি কারো সাক্ষী হবে পাথর ঠিক সেই মুহূর্তে ওসমান তোমার জন্য আমি কোরআন তোমাদের শাহাদতের সাক্ষী হয়ে কামতের বাধা মতন নব বোঝা গেল কোরআন যারা মোহাব্বত করবে কোরআনকে যারা ভালোবাসবে কোরআনও তাদেরকে ভালোবাসবে ওসমান রাজি আল্লাহ তার আনহুর খানা পিনা বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক এরকম ভাবে হোসাইন রাজি আল্লাহ তার আনহুর খাবার বন্ধ করে দেওয়া হল পানি বন্ধ করে দেওয়া হল এক সময় ইমাম হোসাইনের বড় ছেলে আলী আকবর যখন ময়দান অবতীর্ণ হলেন তিনি কবিতা পড়লেন আনা আলী ইবনু হোসাইন ইবনে আলীন অরাব্বিল বাইতে নাহনু আউলা বিন নবী আমরা সেই আল্লাহর নবীর বংশধর আমি আলীর পুত্র আমি হোসাইনের পুত্র আমি আল্লাহর রবের বাইতুল্লাহর রবের কসম করে বলছি আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা কোনো বাতিলের সামনে মাথা নত করব না এই বলে যুদ্ধ করতে করতে হাজরত হোসাইনের বড় চেয়ে আলী একবার শহীদ হয়ে গেলেন এরপরে তাবুর থেকে মহিলাদের পক্ষ থেকে বলা হলো যে আলী আসগার এমাম হোসাইনের ছোট পুত্র বাচ্চা পানির পিপাসায় ছটফট করছে হোসাইন রাজি আল্লাহ তালু তাকে নিয়ে যখন ফোরাতের পানি পান করাতে গেলেন ইয়াজিদের লোকেরা এই অবুধ শিশুর বুকে তীর মেরে তার বুককে ঝাঁঝা করে দিল এমাম হোসাইন রাজি আল্লাহ তালানহু একা হয়ে পড়লেন ইতিহাস সাক্ষী আজকে পর্যন্ত শিয়ারা যেভাবে সেদিন ইমাম হোসাইনের বাচ্চাদেরকে শহীদ করেছে আমি আগেও বলেছি যে শিয়ারা আজকে হায় হাসান হায় হোসাইন বলে মিছিল করে ইমাম হোসাইনকে ওই শিয়ারাই হত্যা করেছে কারণ শিয়ারাই তাকে আহ্বান করেছিল যেই লোকগুলো তাকে আহ্বান করেছিল এবারে ইমাম হোসাইন ময়দান অবতীর্ণ হচ্ছেন তিনি খোদ্া দিচ্ছেন ও হে কুফার লোকেরা তোমরা আমাকে পত্র লিখেছিলে হে অমুকের ছেড়ে অমুক অমুকের ছেড়ে অমুক তুমি আমাকে পত্র লিখেছিলে বোঝা গেল ইমাম হোসাইনকে যারা পত্র লিখেছিল ইমাম হেসাইনকে যারা চিঠি দিয়েছিল আহ্বান করেছিল সেই লোকগুলো ময়দানে তার সামনে দাঁড়িয়েছিল নতুবা তিনি কাদেরকে আহ্বান করেছেন ইমাম হোসাইন খোদবা দিলেন এরপরে বললেন তোমরা জানো আমি কার নাতি তোমরা জানো আমাকে আল্লাহর রসুল কত আদর করেছেন আমি সেই আল্লাহর নবীর নাতি যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আল হাসান আল হোসাইন সৈয়দ আসাবি হালিল জান্না জান্নাতের যুবকদের সর্দার হবে আমি সেই নাতি যেই নাতির ঠোঁটে আল্লাহ নবী চুমু খেয়েছেন তোমরা আজকে আমার জন্য ফোরাতের পানি বন্ধ করে দিয়েছ আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের প্রিয় নাতি এমাম হোসাই আজকে ময়দান অবতীর্ণ হয়েছেন তিনি বক্তব্য শেষে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ নিলেন নামাজ পড়লেন বোঝা গেল হজরতে উসমান যেভাবে নামাজ পড়েছেন ওমরে ফারুক যেভাবে নামাজ পড়েছেন ঠিক তাদেরই সেই ইউনিভার্সিটির ছাত্র ইমাম হুসাইন আজকে নামাজ দাঁড়িয়ে গেছেন কোরআন যাদের সম্পর্কে বলেছে তারা হোম রুকান সুজ্জাদা তুমি তাদেরকে দেখবে তারা রুকু শেষ অবতরণ অবতীর্ণ হয়েছে তারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোন মানুষের সন্তুষ্টি অর্জন করতে চায় না যুদ্ধের ময়দানের নামাজ এই নামাজ আল্লাহর জন্য হয়ে থাকে এই নামাজে আল্লাহর সত্যিকার অর্থে আল্লাহর সাক্ষাৎ লাভ করা যেতে পারে না মসজিদ মে না মন্দির মে না বাইতুল্লাহ কি দেওয়ারু মে দেওয়ারু কে সায়ে মে नमाज इश्क अदा होती थी तलवारों के साए में এই নামাজ তুমি মসজিদে বসে আদায় করলে এই মর্যাদা পাবে না এই অনুভূতি তোমার অর্জন হবে না মন্দিরে না বাইতুল্লার সামনে দাঁড়িয়েও সেই মর্যাদা পাবে না এই মর্যাদা লাভ করতে হলে কোথায় যেতে হবে শাহাদাতের ময়দানে যেতে হবে যেখানে তরবারির ছায়া আছে শেষদায় চলে গেলেন দুই রেখাত নামাজ পড়ে তারপরে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত যুদ্ধ করতে আরম্ভ করলেন বুঝা গেল এমাম হোসাইন রাজি আল্লাহ তারা স্বাক্ষর রেখে গেলেন কামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে জানিয়ে গেলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে বাতিলের সামনে মাথা নত করা যাবে না মমিনরা যুগে যুগে সেই পরীক্ষায় দিয়েছেন আল্লাহর নবী নিজে লড়াই করেছেন এমাম হোসাইন লড়াই করছেন এমাম হোসাইন শহীদ হয়েছেন এর মাধ্যমে প্রমাণ করা হলো ইসলাম জিন্দা করার জন্য ইসলাম কায়েম করার জন্য আল্লাহর নবী যেভাবে যুদ্ধ করেছেন দান দান শহীদ করেছেন ইমাম হোসাইন শহীদ হয়েছেন কামত পর্যন্ত যারাই দিন কায়েম করতে যাবে তাদেরকে বাতিলের সঙ্গে লড়াই করতে হবে কতলে হোসাইন দর হাকিকত মর্গ ইয়াজিদ হে ইসলাম জিন্দা হতা হে হর করবলা কে বাদ শিয়াদেরকে জিজ্ঞেস করতে চাই এমাম হোসাইন যখন ইয়াজিদকে খলিফায় বরহাত মানল না সত্য খলিফা বলতে অস্বীকার করলেন তার জন্য লড়াইয়ের ময়দান অবতীর্ণ হলেন আবু বকর ওমর ওসমান যদি খলিফা না হতো তাহলে সেখানেও লড়াই করতেন ঠিক কিনা ইমাম হোসাইন যেভাবে ইয়াজিদকে খলিফা না মেনে বরং তাকে খলিফার উপযুক্ত না মানার কারণে তার বিরুদ্ধে লড়াই করেছেন যুদ্ধ করেছেন নিজের জীবন দিয়েছেন সন্তানের জীবন দিয়েছেন নবীর পরিবারের সকলের জীবন দিয়েছেন যদি আবু বকর ওমর ওসমান সত্যিকার খলিফাতুল মুসলিম না হতেন তারা খলিফায় বরহক না হতেন তাহলে নিশ্চয়ই তাদের বিরুদ্ধেও ইমাম হোসাইন ইমাম হাসান ইমাম আলী সবাই তার লড়াই করতেন ঠিক কিনা যখন ইমাম হোসাইন ইমাম হাসান এবং স্বয়ং আলী রাজি আল্লাহ আনহু আবু বকর অমর ওসমানের বিরুদ্ধে অস্ত্র ধরেন নাই যুদ্ধ করেন নাই অস্বীকার করেন নাই বায়াত দিয়েছেন বোঝা গেল আবু বকর অমর ওসমানরা খলিফাতুল মুসলিমিন সত্য ছিলেন না মিথ্যা ছিলেন সত্য ছিলেন আজকে যারা আবু বকরের খেলাফতকে অস্বীকার করে অমরের খেলাফতকে অস্বীকার করে আলীর খেলাফতকে অস্বীকার করে ওসমানের খেলাফতকে অস্বীকার করে তারা মুসলমান না কাফের এই শিয়ারা তাদের কিতাবে লিখেছে এই শিয়ারা লিখেছে আল্লাহর নবীর মৃত্যুর পরে আল্লাহর নবীর মৃত্যুর পরে সব সাহাবিরা মোরতাদ হয়ে গিয়েছিল লিখেছে ওদের কিতাবে আল্লাহর নবীর মৃত্যুর পরে চারজন ছাড়া সমস্ত সাহাবিরা মোরতাদ হয়ে গিয়েছিল ওদের কিতাব Sulaym ibn Qays al Amiri সাফা নাম্বার বিরানব্বই ছাপা হয়েছে দারুল ফুনুন বৈরুতে এই কিতাবে লিখেছে আল্লাহর নবীর মৃত্যুর পরে সব সাহাবিরা মোরতাল হয়েছিল কারণ আল্লাহর নবীর পরে খলিফা হওয়ার উপযুক্ত ছিল আলী রাদি আল্লাহ তালানহু যেহেতু আলীকে খলিফা না বানিয়ে আবু বকর ওমর ওসমানকে খলিফা বানিয়েছে বোঝা গেল যারা খলিফা হয়েছে এবং যারা বানিয়েছে সকলেই রাসুলের সাথে অন্যায় করেছে রাসুলের হুকুমকে অমান্য করেছে সব মোরতাদ হয়ে গেছে কাদের বক্তব্য শিয়াদের বক্তব্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যেই সাহাবায়ক রামদের সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাম সাবধান করেছেন খবরদার তাদের সমালোচনা করবে না যেই সাহাবায়ক রামদের সম্পর্কে কোরআন বলছে تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون সেই সাহাবীদের প্রশংসা করতে গিয়ে বলেছেন তাদের রাতের বেলায় তাদের বিছানার থেকে তাদের পিঠ আলাদা থাকে তারা আল্লাহকে ভয়ে এবং আশা নিয়ে তারা আল্লাহর ইবাদত করে কোরআন আর এক জায়গায় সাহাবীদের প্রশংসা করেছে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আবান্নার আল্লাহ তারা প্রশংসা করেছেন যে সাহাবিরা রাতের বেলায় দিনের বেলায় কেয়ামানোয়া করুদানোয়া জুন আনা জুনুবিহীন যারা সয়া অবস্থায় দারণ অবস্থায় বসা অবস্থায় সর্বাবস্থায় যারা আল্লাহর জিকির করে সাহাবা সময় কোরআন আরো বলছে মোহাম্মদুর রসুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود এরকম হাজারো আয়াত কোরআনে আরো বলা হয়েছে লাকাদ আলান নবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাউ ফি সাআতিল উসরাতি মিন বাদ মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিন মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যায় বলেছেন ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলিল্লাহি ওয়া কাতালু ওয়া কুতিলু لو كفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحت الأنهار ثوابا من عند الله والله عنده حسن المآب এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আরো আয়াতে বলা হয়েছে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু এভাবে কোরআনের অসংখ্যায়াত রয়েছে সাহাবাই কেরামদের সম্পর্কে এরপরে বলেছেন ফাইন আমানু বিমিসলে আমাং বিহি ফকাদি তারাও দুনিয়ার মুসলমানরা যদি তোমাদের মতো ইমান আনে তাহলে তারাই মমিন হবে এছাড়া তারা পদভ্রষ্ট গুমর হবে যেই সাহাবিদের প্রশংসা আল্লাহ তারা নিজে করেছেন যে আবু বকর সম্পর্কে আল্লাহ তারা তার রসুলের সাথী বলে আখ্যায়িত করেছেন কোরআন বলছে যখন আলী যখন আল্লাহ রসুল তার সাথীকে বললেন বন্ধুকে বললেন বললেন এই বন্ধু বলতে কাকে বোঝানো হয়েছে আবু বকরকে বোঝানো হয়েছে এমনি ভাবে আল্লাহ তালা কোরআন ভিতরে বলেছেন আল্লাহ রসুল হাদিসের পরে সন্তুষ্ট সন্তুষ্ট ছিলেন যেই সাহা যেই সাহাবিদের প্রতি সমস্ত সাহাবাইকরাম সন্তুষ্ট ছিলেন সন্তুষ্ট ছিলেন বলেই আবু বকরকে আল্লাহর নবীর পাশে দাফন করা হয়েছে অমরকে আল্লাহ নবীর পাশে দাফন করা হয়েছে আল্লাহর নবী ওসমানের উপরে সন্তুষ্ট ছিলেন বলে আল্লাহ নবীর পরপর দুইটা মেয়েকে ওসমানের কাছে বিয়ে দিয়েছেন আল্লাহ নবী এদেরকে জান্নাতে সুসংবাদ মতামত দিয়েছেন ও আমার জাতি আল্লাহর নবী যে সাহাবিদের প্রতি সন্তুষ্ট ছিলেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন এরপরেও যারা তাদেরকে গালিগালাজ করে যারা মোরতাদ বলে সেই লোকগুলো মুসলমান না কাফের শিয়া মুসলমান না কাফের কাফের কাফের শিয়া কাফের দুনিয়ার সবচেয়ে খারাপ কাফের এহুদি খ্রিস্টানদের জঘন্য কাফের এই শিয়ারা কি করে আপনারা জানেন ইমাম হোসাইনের শাহাদতের বদলা নিতে গিয়ে সুন্নি বাচ্চাদেরকে চুরি করে নিয়ে মুসলমানদের বাচ্চাদেরকে চুরি করে নিয়ে ভালো খাবার দাবার করে মোটা তাজা করে এরপরে এই রাতে আশুরার আগের রাতে বড় ড্যাগের ভিতরে তাকে রেখে তারপর ওদের হাতে বেলেট থাকে ধারালা দুই দিকে ধারালা সেই বেলেট দিয়ে তাকে এরকম হাই হাজার হাই করে মারতে থাকে বাচ্চা চিৎকার করে থাকে কাটতে কাটতে যখন এই বাচ্চার শরীরের সমস্ত রক্তগুলো নিস্তেজ হয়ে পড়ে যায় বাচ্চা নিস্তেজ হয়ে বেউসে পড়ে যায় তখন তাকে ফেলে দিয়ে আর এক বাচ্চা হাজির করা হয় সারা রাত দেবী এই অনুষ্ঠান করে আর গান গায় গানের তালে তালে ওরা সেই বাচ্চাকে মারতে থাকে এভাবে এক একটা বাচ্চাকে হত্যা করে তারপরে তার রক্তগুলো ড্যাগে জমা হয়ে থাকে এই ড্যাগের ভিতরে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে ফল ফ্রুট দিয়ে এরপরে বিভিন্ন সুগন্ধযুক্ত জিনিস দিয়ে একটা হালুয়া তৈরি করে সেই হালুয়া সকালবেলায় খায় আর বলে এটা সুন্নি হালুয়া অর্থাৎ তাদের ভাষায় তারা নাকি ওসমান হত্যা হোসাইনের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে সুন্নিদেরকে হত্যা করে এই তাদের রক্ত দিয়ে হালুয়া তৈরি করে তারা খায় আর তারা বলে হাসা ইমাম হোসাইনের প্রতিশোধ নিয়েছে ও আমার জাতি যারা এই সমস্ত কাজগুলো করে ইরানি শিয়া বাংলাদেশের শিয়া দেখবেন এরাও বুকটা প্রায় বুক চাপড়ায় কলিজা ছিঁড়ে ফেলে চামড়া ছিঁড়ে ফেলে রক্ত বের করে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর নবীর কোন ব্যক্তি আল্লাহর নবীর সাথে সম্পৃক্ত কোন ব্যক্তি এই অন্যায় কাজ করতে পারে একটা মাসুম শিশুকে হত্যা করে এরা জাহিলি যুগে যেরকম ভাবে বিভিন্ন রাস্তাঘাট করতে গিয়ে তারা বলি দিত এখনো কোন কোন যা শোনা যায় ব্রিজ করতে গেলে বাচ্চা বলি দিতে হয় মানুষ বলি দিতে হয় ঠিক এইরকম শিয়ারা এই বলি প্রথা চালু করেছে এজন্য মনে রাখতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমাদের দিনের নাম ইসলাম ইসলামের মধ্যে কোন ফেরকা তৈরি করা কোন রকমের এরকম ভাবে জুলুম অন্যায় করা ইসলামের এক স্বীকৃতি দেয় না মুসলমানদের রক্ত দিয়ে গোসল করে তারপর তারা ইসলাম কায়েম করছে এই শিয়াদের আকিদাই আজকে আমাদের দেশে ছড়ানো হচ্ছে বিভিন্ন বক্তার ওয়াদের মাধ্যমে এবং বিভিন্নভাবে আপনারা জেনে রাখবেন এই শিয়াদের আকিদাই হচ্ছে এদের ইমাম আছে এই ইমামের আকিদা সম্পর্কে আমি বলতে গেলে অনেক সময় লাগবে তাদের কিতাবে দেখা আমার কাছে কিতাব আছে শিয়াদের এই কিতাবে লেখা আছে ইমাম খমিন লিখে গেছে আমাদের এক একজন ইমামের এত বড় মর্যাদা যেই মর্যাদা পর্যন্ত গো কোন নবী বসতে পারে না কোন রসুল বসতে পারে না কোন ফেরেস্তা বসতে পারে না এত বড় মর্যাদা এক একজন ইমামের ঠিক একই আকিদা পীরদের পীরদের আকিদা পীর সরাসরি আল্লাহর সাথে কথা বলে পীর সবকিছু দেখে পীর ভাগ্যের পরিবর্তন করে দেয় পীর মুড়িদের অন্তরে খবর জানে আর বলে কি কয় যে ওই যে সাপে দূরের থেকে তাও দিলে মানুষের চোখ নষ্ট হয়ে যায় তো এক ধরনের সাপ বিষাক্ত সাপ আছে দূরের থেকে তাপ দিলে যখন চোখ নষ্ট হয়ে যেতে পারে আল্লাহর অলিরা দূরে থেকে তাও দিলে মুড়িদের ভাগ্য পরিবর্তন হতে পারবে না তো লোকে হ্যাঁ ঠিকই পারবে এই সমস্ত যুক্তি এই সমস্ত ভুয়া দলিল কোরআন হাদিসের দলিল আল্লাহ ছাড়া কারো অন্তর কাউকে জানে না আল্লাহ ছাড়া কেউ আলিমুল গায়েব নাই এই সমস্ত আকিদা সব প্রকাশ পেয়েছে শিয়াদের থেকে কাদের থেকে জেনে রাখবেন শিয়া মুসলমান হতেই পারে না যারা কোরআনকে বিরুদ্ধে করেছে তারা বলে কোরআনের মধ্যে অনেক আয়াত ছিল যেটা আলী সম্পর্কে স্পষ্ট বিধান ছিল তারা বলে যেমন আলাম নাসরা সুরা পরে আলাম নাসরা হালকা সদরাক অবদান আন কাবিজরাক আলী আলিয়ান সহরাক বাড়াইল একটা যে আলীকে আমি আপনার জামাতা বানিয়ে দিয়েছি এটা নাকি কোরআনে ছিল ওসমান নাকি এটাকে পরিবর্তন করেছে এমনি ভাবে ওদের কেতাব রয়েছে কোরআনে সুরায় ফাতেহার পরিবর্তে আর একটা সুরা ছিল সুরাতুল বিলায়াত সেই সুরা ওসমান রাজি আল্লাহ নাকি বাতিল করে দিয়েছে এইভাবে এইভাবে শিয়া আলীর দুশ্মন শিয়া ওসমানের দুশ্মন আবু বকরের দুশ্মন শিয়া স্বয়ং আল্লাহর দুশ্মন আল্লাহ কোরআন হেফাজত করার কথা বলেছেন ওরা বলে কোরআন ঠিক নাই আল্লাহর দুশ্মন এই শিয়ারা এই শিয়ারা মুসলমানদের যুগে যুগে ক্ষতি করেছে ওদের খ্রিস্টানদের তাল মিলিয়েছে যখনই মুসলমানদের কোন শুভ মুহূর্ত আসে তখন শিয়ারা ওদের কাছে গিয়ে হাত মিলায় আর ওদের পক্ষে কথা বলে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে এটা আফগানিস্তানে করেছে এরা এখন ইরাকে করছে এরা ফিলিস্তিনে একই কারবার করেছে একদিকে তারা ইসলামের কথা বলে আরেকদিকে ইসলামের বিরুদ্ধে এই সমস্ত শয়তানিগুলো করছে এজন্য আমাদের মনে রাখতে হবে শিয়াদের সঙ্গে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নেই তবে এখানে কথা বলে দেই যে এই কাহিনী বয়ন করতে গিয়ে আমার দেশে দুই রকমের লোক আছে একদল মানুষ ইমাম হোসাইনের পক্ষে কথা বলতে গিয়ে ইয়াজিদকে লানতুল্লাহ আলাই বলে নামি বলে আর একদল আবার তার বিপরীতে গিয়ে বলে এজিদ রহমতুল্লাহ আলাই আমি স্পষ্ট বলতে চাই ইয়াজিদকে একদিকে ইমাম হোসেনের হত্যাকারী বলা যায় না কারণ সে সরাসরি হত্যায় জড়িত নাই তাছাড়া যখন ইমাম হোসাইনের লাশ তার কাছে পৌঁছানো হলো তখন সে খুশি হয় নাই এই হিসেবে তাকে হত্যাকারী বলা যায় না অপরদিকে আমি বলতে চাই ইমাম হোসাইনের শাহাদতের ব্যাপারে যদি সে ভূমিকা নিত তাহলে সে এর চেয়ে সুন্দর ভূমিকা নিতে পারত সে ওখানের থেকে নোমান বসিরকে পরিবর্তন করে কুফার গভর্নর বানালি এমনি জিয়াদকে আর এমনি জিয়াদ দুষ্ট তার জানা ছিল এমনি ভাবে তার যদি নবীর পরিবারের প্রতি সামান্য মহাব্বত থাকতো ভালোবাসা থাকতো তার অবশ্যই সে সরাসরি তাকে দেখতে সে আন্দোলন দিতে পারত সুতরাং আমি এজিদকে রহমাতুল্লাহ বড় পক্ষেও না আবার লানতুল্লাহ বলার পক্ষেও না ইয়াজদের বিষয়টা আল্লাহর হওয়ালা কার হওয়ালা এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ বলেছেন আমি আপনাদেরকে যেহেতু আপনার দিনের কর্মী ভাবে যেটা সেটাই আমি বলতে চাই আমি এখানে বলতে চাই কেয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করা হবে না ইয়াজিদ রহমাতুল্লাহ বলেছ না নাহাজুল্লাহ বলেছ ইয়াজিদ খলিফা বড় হক ছিল না ছিল না আমাকে এই প্রশ্ন করা হবে না এখানে আমি যেটা বলতে চাই ইমাম মালিকের ভাষায় ইমাম মালিক বলেছেন তিলকা দেমাউন ওটা একটা রক্তপাত যা ঘটে গেছে তহার আল্লাহ না আল্লাহ তালা ওই রক্তপাতের থেকে আমাদের হাতকে বাঁচিয়েছেন আমাদের হাত সেই রক্তে রঞ্জিত করেন নাই আল্লাহ তালা হেফাজত করেছেন ফালা নুলাত্তু আল সিনাতানা আমরা আমাদের জিহিবাকে আমরা আমাদের জিহিবাকে ওই রক্তে রঞ্জিত করতে চাই না মুসলমান জাতি এজন্য এজিদের প্রতি লানত না করে আমরা সোহান আল্লাহ বলবো তাদের সব বেশি হবে এজিদ এবং তার পরবর্তী যারা ইমাম হোসাইনের শাহাদতের যারা ভূমিকা পালন করেছিল আপনারা ইতিহাস পড়ে দেখবেন এরপরে যখন মুখতার যখন খলিফা নিযুক্ত হল এরপরে এজিদ এজিদের পুত্রকে এজিদের এজিদ মানে, যারা যারা যারা আপনার ওই যে সীমার সীমারের পুত্রকে এবং যারা ইমাম হোসাইনের শাহাদতে যারা ভূমিকা পালন করেছিল সবগুলোকে চরমভাবে নির্যাতন করে হত্যা করেছে এবং ইতিহাস থেকে এটাও দেখা যায় যে ইমাম হোসাইনের শাহাদতে যারা হত্যা করা যারা লিপ্ত ছিল দুনিয়াতে তারা কেউ অন্ধ হয়েছে কারা কেউ শেষ হয়ে গেছে কেউ ধুকে থেকে মরেছে কাউকে চরম নির্যাতন হত্যা করা হয়েছে দেখ সেই ইতিহাস বলতে গেলে সময় লাগবে আমার এই বলার উদ্দেশ্য হচ্ছে এই আল্লাহ সুবাহ নবীর পরিবারের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন যে কেমন পর্যন্ত যারা এই হকের পক্ষে থাকবে তাদের লড়াই করতে হবে অন্যায় সাথে মাথা নত করা যাবে না যুগে যুগে হক বাতিলের লড়াই চলেছে চলবে হক আগমন করেছে আদমের সুরাতে শয়তান এসেছে নাহক এসেছে বাতিল এসেছে শয়তানের সুরাতে হক আগমন করেছে ইব্রাহিম খলিল্লার সুরত ধারণ করে বাতিল এসেছে নমরুদের সুরত ধারণ করে হক আগমন করেছিল মুসার সুরত ধারণ করে বাতিল এসেছিল ফেরাউনের সুরত ধারণ করে হক এসেছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সুরত ধারণ করে বাতিল এসেছিল আবু জাহেল আবুল আহাব ওতবা সাইবার সুরত ধারণ করে হক এসেছিল এরকম ভাবে যুগে যুগে এক এক সুরত ধারণ করে বাতিল তার মোকাবেলা করেছে হক তার মোকাবেলা করেছে হকের বিজয় হয়েছে হক এসেছিল এমাম হোসাইনের স্রোত ধারণ করে বাতিল আগমন করেছিল ইয়াজিদ সীমার এদের সুরাত ধারণ করে আল্লাহ সুবাহ হককে বিজয় করেছেন বিজয় শুধুমাত্র যুদ্ধে বিজয় করার নাম নয় বিজয় হচ্ছে নিজের নীতির উপরে দিনের উপরে অটল থাকা যান চলে যায় যাক কিন্তু আমার দিনকে আমি বাতিল করতে পারি না আমার আকিদা ছাড়তে পারি না এটাই হচ্ছে বিজয় মার্দে মোমেন্ট বাতিল সে হারগেজ খফ খা সেকতা নেই স্যার কাটা সেকতা হয় লেকিন স্যার ঝুকা সেকতা নেই মোমিনরা স্যার কাটাতে পারে স্যার ঝুকাতে পারে না ये सर कट कर सिरे पाए मोहम्मद ले जाए मरना उसी को कहते हैं कि मरना যায় এজন্য আমি যুবক ভাইদেরকে বলছি ইমাম হোসাইনের শাহাদাত থেকে শিক্ষার যদি কিছু থাকে তা হচ্ছে এই আল্লাহ তালা কোরআনে বলেছেন আম হাসিন তোমান তাদখুলুল জান্নাহ তোমাদের কি হলো তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করবে ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালা মিন ক্বাবলিকুম আর তোমাদের সামনে আসবে না ওই সমস্ত বিপদ বালা মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি মাসাতুমুল বাসাউ অদ্দররা ওয়াজুলজিলু তাদের উপরে কঠিন দুর্যোগ কঠিন বিপদ আপদ মুসিবত এসেছে ভূমিকম্প এসেছে এমনকি তারা বলেছেন হাত্তা ইয়াকুলা তারা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে এরপরই আল্লাহর সাহায্য এসেছে সেই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে আজকে আমাদের বুঝতে হবে যেভাবে ইমাম হোসাইন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন চতুর্দিকে আজকে অন্যায় হচ্ছে সেজন্য আমাদেরকে মোকাবেলা করতে হবে বাতিলের সঙ্গে লড়াই করতে হবে প্রয়োজনে জীবনের শেষ বিন্দু পর্যন্ত আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে তার পরে দিন কায়েম হবে সবক পর ফের সদাকত কা আদালত কা সজাত কা লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কে ইমামত কা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন